মূল আলোচনা যেগুলো আছে সেগুলো ব্যাঘাতপ্রাপ্ত হবে এই জন্য শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধেতে আমরা অনুপ্রবেশ করছি ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ে ছিল পরীক্ষিত মহারাজজি প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীজিকে বলছেন নিবৃত্ত মার্গ কথিত আদৌ ভগবতা যথা ক্রম যোগোপলব্ধেন ব্রহ্মণা ইয়ৎ সংস্কৃতি পরীক্ষিত বোঝে আপনি প্রথমে দ্বিতীয় স্কন্ধে নিবৃত্তমার বলেছেন তাতে ক্রমে কেন আমি বলেছিলাম ক্রমমার্গে ক্রমমার্গে সমস্ত জীব কিভাবে সিদ্ধি লাভ করে যায় ছদ্ম মুক্তি এবং ক্রমমুক্তি দ্বিতীয় স্কন্ধে আলোচনা করেছিলাম সেইটি পরীক্ষিত মহারাজ উত্থাপন করে বলছেন আপনি তো দ্বিতীয় স্কন্ধে নিবৃত্তি মার্গ বলে বলেছেন তাতে ক্রমে অর্চির আদি লোক পর প্রাপ্তির পর ধীরে ধীরে ব্রহ্মাশয় যুক্ত হয় তারপর সেখান থেকে উঠে গিয়ে ব্রহ্মার সঙ্গে ভগবানের লোকে যায় এসব কথা আমরা শুনেছি এখন প্রাশ্চিত্য সম্বন্ধে প্রশ্ন করছেন বিভিন্ন প্রশ্ন করলেন বললেন আপনি অধর্ম লক্ষণা নানা নরকা নরক নরকাশ্চা অনুবর্ণিতা আপনি ধর্ম অধর্মের লক্ষণ না নানা নরকের বর্ণনা করেছেন মন্নন্তরের ব্যাখ্যা করেছেন আদ্য স্বয়ম্ভুব মনু তার কথাও বলেছেন প্রিয়ব্রত উত্থান পাদয়োর বংশস্তরিতানি চ দ্বীপ বর্ষ সমুদ্রাদ্রি নদী উদ্যান বন স্পতিন এইভাবে ধরামণ্ডপ সংস্থান ভগবত সমস্ত বর্ণনা আপনি করেছেন বর্তমানে সুখদেব গোস্বাই বলছেন যে তোমাকে একটা সুন্দর একটা কথা বলবো অপ্রাকৃত জগতের সুন্দর কথা সেটা হচ্ছে যে হে রাজন মন বাক্য এবং শরীরের দ্বারা কৃত পাপের যদি ইহকালেই মানুষ প্রাশ্চিত্য না করে তাহলে যে সকল নরকের নাম করেছি সেই তীব্র যাতনাপ্রদ নরকে সেই ব্যক্তি মরিবার অবসর নিশ্চয়ই প্রাপ্ত হবে বলছেন যারা এই জগতে বিভিন্ন রকম শুভাশুভ কর্মের বিস্তার করছেন সেই সম্বন্ধে বলছেন রাজা প্রশ্ন করছেন এই জগতে বেঁচে থাকাকালীন অবস্থায় বিভিন্ন রকমের শুভাশুভ কর্মেও লোকে বিস্তার করে পাপ কর্ম পুণ্যকর্ম বিভিন্ন রাজা উবাচ রাজবাচ বলছেন দৃষ্ট শ্রোতাভ্যাম যৎ পাপম জানন অপি আত্মন অহিতম করতি ভূয় বিবসহ প্রায়শ্চিত্ত অথ কথম আপনি যে বলছেন প্রায়শ্চিত্ত করতে হয় এই জগতেই যদি কোনো পাপ কেউ করে ফেলে তার প্রায়শ্চিত্ত যদি করে ফেলে সেটা ভালো আর প্রায়শ্চিত্ত যদি না করতে পারে তাহলে তাকে সেই সেই নরকে গিয়ে সেই সব ভোগ করতে হয় পূর্বে বিদেশে যাওয়ার জন্য বিদেশ থেকে কেউ যদি ফিরে আসতো তারও প্রায়শ্চিতের বিধান ছিল বিদেশ থেকে যারা আসতো ফিরে এলে তাদেরকে প্রায়শ্চিত্ত করানো হতো বর্তমানে এইসব কথাগুলো জানে না কেউ কারণ আছে অনেক অনেক গুপ্ত কারণ আছে কেন কেউ যদি কেউ যদি ভক্তি বিস্তারের জন্য মহাপুরুষগণ যারা তেজিয়ান সাধারণ ব্যক্তি গেলে তো পতন হবেই ও কোনো কথা নেই এর মধ্যে এর কোনো অল্টারনেটিভ নেই দূষিত হয়ে যাবে মন বলছেন মহাপুরুষ কোনো মহাপুরুষগণের আদেশে যদি কোনো ব্যক্তি কৃপাপ্রাপ্ত ব্যক্তি যদি যান হরিকথা কীর্তন প্রচারের জন্য সেটা আলাদা কথা কিন্তু তাছাড়া বাদবাকি সব ব্যক্তিরই প্রায়শ্চিত্ত করার বিধান শাস্তে বলা আছে এখানে রাজা বলছেন যা কিছু দৃষ্টির দ্বারা কানের দ্বারা বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা যেসব পাপগুলো হয়ে যায় ইয়ৎ পাপম যেগুলো হয়ে যায় ভ্যাম যৎ পাপম জানন নপি আত্মনহিতম জানে নিজের পক্ষে এটা অমঙ্গলজনক করতে ভূয় বিবশ বিবশ হয়ে আবার সেইটাই আচরণ করে তাহলে প্রায়শ্চিত্ত কি করে হলো প্রায়শ্চিত্ত কি করে হবে আবার সে বিবশ হয়ে সে জানে ওই কাজটা বাজে আবার সেটা করলো করতি ভূয় বিবশ প্রায়শ্চিত্ত অথ কথম কি করে তাহলে প্রায়শ্চিত্ত হতে পারবে কচিত নিবর্ততে অভদ্রাত কচিত চরতি তৎপুনঃ মথো অপার্থম মান্যে কুঞ্জর শৌচবাদ কখনো সেই পাপ থেকে কেউ নিবৃত হয় আবার পুনরায় সেই পাপেতে আবার নিমজ্জিত হয় আবার সেই পাপ থেকে ফিরে আসে পাপ থেকে নিবৃত হয় এই যদি চলতে থাকে তাহলে প্রায়শ্চিত্ত করেই বা কি প্রায়শ্চিত্ত করলো করে আবার সেই পাপটা করলো যেমন হরিনামের মহিমা জানে আরে আমরা শুনেছি ভগবানের হরিনাম নিলে নাকি পাপ চলে যায় তাহলে এক কাজ করব আমরা হরিনাম নেবো আবার পাপ করব হরিদ্বারেতে একটা মারোয়ারি মারোয়ারি ব্যক্তি তিনি কিসের ব্যবসা করেন তিনি হরিদ্বারেতে গঙ্গা স্নানে যান এত দূর থেকে দিল্লি থেকে গঙ্গা স্নানে রোজ যান একটা ব্যক্তি প্রশ্ন করছেন তিনি তো গঙ্গা স্নানে রোজ যান তার তো পাপ চলে যাওয়ার কথা কিন্তু পাপ যাচ্ছে হয়তো তিনি ব্যবসায় কোনো কিছু এমন কিছু করছেন যেটা পাপের কথা সেই রোজ এসে গঙ্গাতে স্নান করে নিজের পাপটাকে ধুয়ে চলে যায় রোজ মানে যখন যখন সপ্তাহে সময় পেলে গাড়ি নিয়ে চলে আসবে করে দেখবে ওখানে গেলে দেখতে পাবেন লক্ষ লক্ষ ব্যক্তির ভিড় হ্যাঁ স্নান করছে গঙ্গায় স্নান করে গঙ্গার মধ্যে নিজের পাপগুলোকে সব দিয়ে চলে আসবে কিন্তু গঙ্গাতে পাপটা দিয়ে এলো কিন্তু তার পাপের প্রবৃত্তিটা রুটকস সেটা তো আর গেল না পাপের যে মূল কারণ যে কারণে যে কারণ থেকে সে পাপটা করছে সেটা তো মোছা যায়নি যেটা বলতে গিয়ে আমরা উদাহরণ দিই যেমন ব্রজমণ্ডলে প্রায় দেখা যায় একটা চাষ হয়ে গেলে পরে গমের চাষ হয়ে গেল বা আখের চাষ হয়ে গেল আখের চাষ হয়ে গেলে তারা কিছুদিন আগের ডগাগুলোকে রোদ খাইয়ে নেয় রোদ খেয়ে যখন অত্যন্ত শুকনো হয়ে যায় তখন সেটাকে কী করে আগুন ধরিয়ে দেয় ধরানোতে হাওয়াতে কি করে সেই কাঠে সেই যে আখের গোড়াগুলো সব একসঙ্গে আগুন ধরে যায় হাওয়াতে সমস্ত ক্ষেতটা আগুনে পুড়ে ছাই হয়ে যায় তারপর তারা গিয়ে আবার চষে দিয়ে সেগুলোকে তুলে ফেলে নতুন করে চাষ করে তাহলে যতক্ষণ পাপের বিষটা হৃদয়তে রয়ে যাবে ততক্ষণ পাপের নিবৃত্তি হবে না ওই জন্য পাপ নিবৃত্তির জন্য গঙ্গা স্নান করুক যাই করুক সে যেই হোক কিন্তু তার পাপ করা যে প্রবৃত্তি এটা যাচ্ছে না এবার যে সে আবার পুণ্যকর্ম করছে করে আবার পাপ করছে আবার পুণ্যকর্ম করছে এইভাবে প্রায়শ্চিত্ত অর্থ অপার্থম মানে তাহলে প্রায়শ্চিত্ত থেকে ইমপ্র্যাকটিক্যাল মনে করছি প্রায়শ্চিত্ত করে কি হবে যেমন হাতি হাতি যেমন হাতিকে যতই স্নান করাও হাতিকে ভালো করে স্নান করানো হলো হাতি ওপরে গিয়ে কি করবে যত ধুলো ময়লা নিয়ে চিৎকার করে গায়েতে ছড়িয়ে দেবে তাহলে প্রায়শ্চিত্ত অথ অপার্থম মানে কুঞ্জর শৌচবধ কুঞ্জর মানে হাতি যেমন হাতি যেমন স্নান করলে পরে কোনো লাভ নেই আবার সে গিয়ে ধুলো ছড়িয়ে দেবে লাভ কিছু হবে না সেরকম ধরনেরই তো মনে হচ্ছে আপনি কি বলেন গুরুদেবকে প্রশ্ন করছেন তো এই যে পাপগুলো হচ্ছে আবার পাপে প্রাশ্চিত্য করছে তা প্রাশ্চিত্য কি হবে প্রাশ্চিত্য ইম্প্র্যাক্টিক্যাল তো লাভ হচ্ছে না যতক্ষণ মানুষের হৃদয় থেকে পাপের বিষটাকে উৎখাত করা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো সমাধান হচ্ছে না এখানে বাদরায়ণী অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী বলছেন বিভিন্ন রকম যুক্তি দিচ্ছেন বলছেন তপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচাভ্যাম জমেন নিয়মেন বা দেহ বাঘ বুদ্ধিজম ধীরা कर्मज्ञा सध्यान्विता क्षिपंति अघम महद ওপি বেনু গুল্ম মেবা নলহা তপস্যা দ্বারা সুখদেব গোসাই বলছেন দেখো কি কিভাবে পাপকে উৎখাত করা যায় তপস্যার দ্বারা ব্রহ্মচর্যের দ্বারা সমেদ সম অন্তরেন্দ্রীয় দমন দম সম বাহিরেন্দ্রীয় দমন অন্তরেন্দ্রীয় দমন ত্যাগের দ্বারা ভোগ্যবস্তুকে ত্যাগ সত্য শৌচাভ্যাম বিভিন্ন যম নিয়ম আদির দ্বারা দেহ বাঘ বুদ্ধিজ যে সব পাপ হয়ে থাকে ধীর ব্যক্তিগণ ধর্মজ্ঞাহা শ্রদ্ধায় নিতাহা ক্ষিপন্তি অঘম অর্থাৎ পাপগুলোকে দূর করতে হবে কাটিয়ে দিতে পারেন কিভাবে যে বিরাট তপস্যার দ্বারা কি করেন মহা মহা পাপিষ্ট ব্যক্তিও মঙ্গল পদবী লাভ করেছেন করেননি তপস্যার দ্বারা রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়ে গেছেন বিভিন্ন সব বর্ণনা আছে সমস্ত কিছু এখানে বলছেন এইভাবে কিভাবে পাপ যায় বলছে যেমন বাঁশের ঝাড়গুলো আগুন লেগে গোড়া পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায় ক্ষেপন্তি আঘাম মহদ ওপি মহৎ পাপ করলো সেগুলো চলে যেতে পারে বেনু গুল্ম মেবা নরম যেমন গাছে যেমন বাঁশের ঝাড়েতে আগুন লেগে পড়ে সব পুড়ে ছাই হয়ে যায় এইভাবে অঘ অর্থাৎ পাপকে কাটানো যায় তবে তোমাকে যে একটা সত্যি কথা বলছি সেটা কি ন তথাহি অগবান রাজন পুয়ে তো তপ আধবি যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া তবে এখন একটা একটা গোপন কথা বলি সেটা কি যত রকমভাবে পাপ কে দূরীকরণের পদ্ধতি বললাম তোমাকে বিভিন্ন রকমভাবে সবচেয়ে বড় হচ্ছে কি জানো যদি পাপকে কাটাতে চাও তপস্যা জপ আদি সবই করবে ন তথাহি অগবান রাজন প্রিয় তপ আদিবি তপ আদি মানে সাধ্যায় অধ্যায় তপ এই যে বলল আগে বলল সমস্ত কিছু যেসব পদ্ধতিগুলো বলল তপস্যা শৌচ ত্যাগ জম নিয়ম সব এখন একটা কথা বলছেন বলছেন ন তথাহি ভগবান রাজন হে রাজন এই সব তপ তপ আদি সব পদ্ধতিগুলো বললাম এর দ্বারা কিন্তু অত্যান্তিক অপরাধের যে বীজগুলো এটা সহসা যায় না মানে একেবারে মঙ্গল হয় না যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া যেটা কৃষ্ণেতে অর্পিত প্রাণ পরমহংস গুরু বৈষ্ণবের সেবার দ্বারা কৃষ্ণার্পিত প্রাণ যাদের অন্তঃকরণতা কৃষ্ণতে অর্পিত হয়ে রয়েছে সেরকম গুরু বৈষ্ণব পরমাংশগণের সেবার দ্বারা তুমি অনায়াসে সমস্ত পাপগুলোকে দূরীকরণ করতে পারবে অতি অনায়াসে অত তাড়াতাড়ি অন্য যেসব আমি বললাম তপস্যা আদি বিভিন্ন বর্ণনা করলাম এর দ্বারা এত তাড়াতাড়ি হবে না এইভাবে বর্ণনা করতে করতে প্রাশ্চিত্তানি চিরনানি নারায়ণ পরামুখম নন নিষ্পনন্তি রাজেন্দ্র সুরা কম্ভ মেবাপগাহা প্রাশ্চিত্য কোনোরকমভাবে জীবের অন্তঃকরণকে একেবারে বিশুদ্ধ করতে পারবে না আর পাপের কারণ যদি লুকিয়ে থাকে পাপের বীজ তাহলে সেখান থেকে আবার আজ না হলেও কাল তোমার আবার পাপ উত্থিত কত দেখা গেছে তপস্যা করে অনেক ওপরে উঠেছে করার পরে আবার সেই অপ্সরাকে দেখে যে কোনো কিছু দিয়ে আবার সেই পড়ে গেছে কত কিছু দেখা গেছে এখানে উদাহরণ আছে এইভাবে সকিত মনহ কৃষ্ণপদা পদারবিন্দয়োর নিবেশিতম তদ গুণার গুণরাগী জৈরিহ নতে যমম পাশভৃতশ্চ তদ ভটান স্বপ্নয়োপি পশন্তি হি চিরণান চিরণ নিশ্চিতম আর মুকুন্দ পদারবিন্দের ধ্যান যার হৃদয়তে বসে গেছে অনুরাগ প্রাপ্ত হয়েছে তাকে যম এবং রাজের পরিকরগণ কখনই তার কাছে আসতে পারে না আসা তো দূরে কত স্বপ্নেও দেখে না স্বপ্নেও তার কাছে জমের দূত যমরাজ আসে না হেটা বলছেন সকেত মানাহ কৃষ্ণ পদারবিন্দের নিবেশিতম যদি একবার সেই কৃষ্ণের চরণ কমলে অর্থাৎ নারায়ণ রাম যাই হোক কৃষ্ণ বললাম কৃষ্ণ বলতে বাকি অবতারও চলে আসছে এর মধ্যে সকিত মনঃ কৃষ্ণ বিন্দর নিবেশিতম তৎ গুণ রাগী জয়ী দেহ ভগবানের অনন্ত গুণাবলী তে মন যদি অনুরাগ প্রাপ্ত হয় তাতে যদি মন মজে যায় ন তে যমম পাশ ভৃতস্ব তৎ ভটানো ও পিপাসন্তি হি চিরুনি নিষ্কৃতাম তাকে স্বপ্নেও কখনো যমদূত দর্শন করতে হয় না যমরাজের কথা তো কোনো মতেই দর্শন করতে তোমাকে একটা প্রাচীন একটা উদাহরণ কথা বলছি বলছেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন অত্র চ উদাহরণ ইতিহাসম পুরাতনম দূতানাম বিষ্ণু বিষ্ণুর জমেয়স সংবাদস্তৎ নিবোধমে বলছে পুরনো একটা ইতিহাস বলছি তোমাকে শোনো সত্যি কথা বিষ্ণুদূতের সঙ্গে যমদূতের আলোচনা হয়েছিল সংবাদ এই কথাগুলো তোমরা যদি শোনো তাহলে বোঝা যাবে আমি সত্যি কথা কিভাবে একটা বদ্ধজীব সে কিভাবে কৃপা প্রাপ্ত হয়ে তাকে জম ধরতে পারে না যমরাজ বা যমরাজের পরিকর পুরানো ইতিহাসের কথা বলছেন কান্ন কুব্জে দ্বিজহ কশ্চিৎ আসিত দাসীপতি রজামিলহ নামনা নষ্ট ও দাস্যা সংসর্গ দূষিত দাসী সঙ্গেতে দূষিত হয়ে পড়েছিলেন কে মানে কান্নকুব্জে একটা দ্বিজ ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ অত্যন্ত দুষ্ট সঙ্গেতে কী হয়েছিল তার সদাচার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিল একটা অত্যন্ত পতিতার সঙ্গ সে করে তার সমস্ত সদ্গুণাবলী ভস্মীভূত হয়ে গেছিল নাশপ্রাপ্ত হয়েছিল কিন্তু পূর্বে সে সুন্দরভাবে ব্রাহ্মণ ছিল সে রোজ অর্চন না করে ভগবান ভগবানকে অর্চন না করে জলপান করতেন না পিতা মাতা তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা আছেন যিনি গুরুজনগণের প্রতি আর স্ত্রী ভালো বংশের স্ত্রী সেও ছিল সুন্দর এইভাবে একদা তিনি জলে বলছেন জঙ্গলে অর্থাৎ অরণ্যেতে বাগানে ফলমূল ইত্যাদি আরোহণ করবার জন্য যখন প্রবিষ্ট হয়েছেন ফলমূল আহরণ করছেন করতে করতে কোনো একটা স্থানে তিনি দেখলেন একটা ব্যক্তি একটা বেশ্যার সঙ্গে রমণরত অবস্থায় দর্শন করলেন এই দর্শন করার সঙ্গে সঙ্গে অজামিলের যে আত্মজ্ঞান আছে যতটুকু জ্ঞান হয়েছিল আত্মজ্ঞান পূর্ণ জাগ্রত হয়নি অজামিলের আত্মজ্ঞান পূর্ণরূপে জাগ্রত হয়নি সে ব্রাহ্মণ সে নিষ্ঠা সদাচার পালন করেন গায়ত্রী মন্ত্র জপ করেন সবই করেন পূজাও করেন সব ঠিক কিন্তু পূর্ণ মাত্রায় তত্ত্বজ্ঞান তার হৃদয়তে এখনো পর্যন্ত জাগ্রত হয়নি যতদূর পর্যন্ত তার মোরালিটি যতদূর পর্যন্ত তার জ্ঞান জাগ্রত হয়েছে সেই জ্ঞানের দ্বারা সেই ওই দৃশ্যটাকে কোনো কোনো মনের মধ্যে সমাধান সলিউশন বার করতে পারলো না বোঝা গেল আমি আগেও বলেছিলাম মনের মধ্যে যে সংকল্প বিকল্প চলতে থাকে এটা ভালো এটা ভালো এটা মন্দ এটা করব এটা করব না কোনো ব্যক্তির জীবনেতে অমঙ্গলজনক কাজটাকেই করব বলে সিদ্ধান্ত ঠিক করে থাকে করে না সে জানে কিন্তু অমঙ্গল এইটি করব এটা কি করে হয় এটা কি করে হয় ভগবান এটা গীতাতে উত্তর দিয়েছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যিনম এনম বৈরিণম এগুলোই বাস্তবিক শত্রু এগুলোর বসীভূত হয়ে মানুষ নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না কোনো না কোনোভাবে সেই পাপ করবেই করবে সে জানলেও সে জানে এটা পাপ অনিচ্ছন্ন পিবার সেও বলা দ্বীপ নিয়োজিত সে জানে এটা পাপ তথাপি সরকারকে ফাঁকি দেবো জনসমাজ থেকে অ্যাবডাকশান করে নিয়ে যাবো মেয়ে ছেলেগুলোকে বিদেশে পাচার করব। সবই জানে সে কি জানে না এগুলো সব অন্যায় কিন্তু এটি করছে কেন করছে তার সমাধান এটা জানলেন এই হচ্ছে কারণ এখানে সে যে দৃশ্যটা দেখল সে তো একটা ভালো করেছেন কান্নকুব্জ বংশের ব্রাহ্মণ মানে হচ্ছে অনেক উঁচু সকালে আমরা আলোচনা করছি যে কি অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন কারা জড়ভরত যাকে আপনি বললেন সে অঙ্গিরস গোত্রীয় দক্ষিণ ভারতের অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন দক্ষিণ ভারতে থাকেন তা নয় থাকেন এইখানে উত্তরেই এসছিলেন কিন্তু অত্যন্ত উঁচু কুলোদ্ভূত ব্রাহ্মণ ছিলেন আর এখানে বলে যে কান্নকুব্জ মানে বিরাট কান্নকুব্জ ব্রাহ্মণ বংশ যে আমাদের সনাতন রূপ এরা এদের বংশধর যদি আট দশ পিড়ি পিছিয়ে যাওয়া হয় আট দশ বংশধর পিছনে যাওয়া হয় তাহলে দেখা যাবে ওদের সব কত মহিমা সনাতন রূপ জীব গোস্বামী এরাও কেউ দৈন্য করছেন বলে আমার কিছু নেই এবার দৈন্য করেন এখানে এত উঁচু বংশে সে ব্রাহ্মণ এবং দীক্ষাও হয়ে গেছে গায়ত্রী জপ করেন সবই করেন পিতামাতার সেবা করেন গুরুজনের সেবা করেন ভগবানের সেবা করেন অর্চন না করে জল খান না যজ্ঞ আদি করেন কিন্তু তার এমন কি হলো যে ওরকম একটা দৃশ্য দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে গেল এটা কি বলে বন্ধনের পূর্ণরূপে তত্ত্বজ্ঞান না জাগরুক হলে কেউ কোনোদিন বন্ধন দশা থেকে মুক্ত হতে পারে না পরিপূর্ণরূপে সুপ্রতিষ্ঠিত হতে হয় যখন তখন বিপদ আসতে পারে যখন তখন সাধক জীবনে বিপদ আসে আর যারা সংসার তার তো কোনো কথাই নেই এইভাবে দেখা যায় যে সে ওই দৃশ্যটা দেখে ওই রকম একটা দৃশ্য দেখলো দেখে তন্ময় হয়ে গেল হতে হতে তার ভেতরে অসৎসঙ্গ হয়ে গেল এতদিন পর্যন্ত যে যে ব্রাহ্মণ ছিল যে যা কিছু করেছিল তার যা স্ট্রেংথ ছিল সেটা হারিয়ে গেল সে অভিভূত হয়ে পড়ল এবং কেন জানে না অন্তঃকরণ তাকে ওইদিকে টেনে নিয়ে গেল আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে পারবেন চৈতন্য চরিতামিত থেকে সনাতন গোসাইকে বাদশাহ জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সোনাত সনাতন গোসাইকে কেন কোনো দোষ করেছেন না না না সনাতনের প্রতি অত্যন্ত সন্তুষ্ট রাজান সনাতন রূপ না হলে পাগল হয়ে যান ওরা না হলে রাজধানী চলবেই না একজন হচ্ছেন অর্থমন্ত্রী আর একজন হচ্ছে খাস মন্ত্রী মানে এমনি উপদেষ্টা সবসময় তাহলে তাদেরকে জেলে দেওয়া হলো কেন মানে সনাতন রূপ সনাতন এবং রূপ রাজ দরবার থেকে নিজেরা চলে এসেছেন বলছে আমরা আর করবো না এসব অন্য লোককে দিয়ে করান রাজা ওর জন্য অসন্তুষ্ট হয়ে তাদেরকে জেলে দিয়েছেন সনাতনকে এই হ্যাঁ সনাতন গোস্বামীকে জেলে দিয়েছেন দিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে গেছেন এখন জেলে রাখাকালীন থাকাকালীন অবস্থায় সনাতনকে চিঠি পাঠানো হয়েছে রূপ গোস্বাই পাঠিয়ে যে কোনোভাবে তুমি মুক্ত এসব টাকা পয়সা লোভ লাভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে যে কোনোভাবে মুক্ত হয়ে চলে এসো চৈতন্য মহাপ্রভুকে আমরা আমি দর্শন পেয়েছি এখানে বারাণসীতে এই এলাহাবাদে বারাণসীতে সনাতনের সঙ্গে দর্শন হলো এলাহাবাদে দর্শন হয়েছিল রূপপাদের সঙ্গে সেখানে সনাতন গোসাই প্ল্যান করছেন কি করে আমি বেরোব তখন যে জেলের যে পাহারাদার সেই মুসলিম ভাইকে বলছেন তুমি তোমাকে আমি যখন মন্ত্রী ছিলাম তখন কত তোমাকে সাহায্য করেছি বলে হ্যাঁ তা তো বটে তাহলে এখন তোমার কিছু করা দরকার আমার প্রতি তোমার কিছু করা দরকার আমার প্রতি বলে করতে তো ইচ্ছে হয় কিন্তু বাদশাহ যদি জানতে পারতে গলা কেটে দেবে আমি করতে পারছি না তো সনাতন গোসাই দেখলে এ চাইছে কিন্তু করতে পারছে না তখন তিনি বললে এক কাজ করো তুমি তো আল্লাহ তোমার ওর খুব অসন্তুষ্ট হবে সন্তুষ্ট হবে তুমি এক কাজ করো তোমাকে দু হাজার স্বর্ণ স্বর্ণমুদ্রা দেবো দু হাজার সোনার কয়েন বলছে দিতে তো পারি কিন্তু তো অসুবিধে একেবারে রাজি হচ্ছেন না তখন স্বর্ণমুদ্রার সংখ্যাটা বাড়িয়ে বাড়িয়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যখন উপরে যাচ্ছেন তখন আস লোভ সংগ্রহণ করতে পারলো না অফিসেও দেখবে অনেক অনেক বাবু খুব সৎ বাবু অনেকেই দেখে বলে বলে ইনি খুব সৎ লোক তার সততা তার সততা কতক্ষণ পর্যন্ত সততা কতক্ষণ যখন এই ঘুষের অ্যামাউন্টটা বাড়ছে আপনার এক লাখ টাকা ও এক লাখ টাকা ধুর মশাই এইসব করে নাকি কখন করো না যে ঘুষের সংখ্যাটা বাড়তে বাড়তে পাঁচ লাখ দশ লাখে গেল কত কিছু করে দেবে করে না তাহলে আমাদের মোরাল স্ট্রেংথ আছে বলে আমরা মনে করি কিন্তু সেই মোরাল স্ট্রেংথ আমাদের কতক্ষণ পর্যন্ত প্রোটেকশান দেয় যতক্ষণ পর্যন্ত আমাদের লোভে তো আমরা অভিভূত না হই এখানে সনাতন গোসাই লোভ দেখালো বলছি ঠিক আছে সনাতন গোসাই বুদ্ধি দিলেন এক কাজ করো না বাদশাহ তোমাকে কিচ্ছু বলবে না বললো এক কাজ করো সকালবেলা তো আমাকে শৌচকর্মে তুমি নিয়ে যাও তুই বলবে আমি তাকে শৌচকর্মে নিয়ে গেলাম পায়েতে এত বড় শেকল বাঁধা শেকল বাঁধা আছে এত বড় তালা বললো শৌচকর্মে গিয়ে আমি একটু আড়ালে দাঁড়িয়েছি আর কোথা থেকে লাভ দিয়ে সেই শেকল এবং তালা নিয়ে সে গঙ্গায় ঝাঁপ দিল আর এই শেকল সমেত সে ডুবে মরে গেল আমি কি করব। এটা বলে দেবে হ্যাঁ বলে দিল সনাতন গোসাই শিখিয়ে দিল তুই বলবে কি আর তোমার কোনো চিন্তা করো না আমি দরবেশ হয়ে যাব আমি মক্কায় চলে যাব আমি মক্কায় গিয়ে দরবেশ হয়ে যাব আমি মক্কায় চলে যাব বইয়ের না এরকম কথা বললেন তো বললো ভালোই কথা মক্কায় যখন চলে যাবে আমার সঙ্গে আর দেখাই হবে না বাচ্চার সঙ্গে আর কে কাকে কি করে তখন সেই স্বর্ণমুদ্রাগুলো স্বীকার করলেন করে নিয়ে সে কি করলেন তাকে মুক্ত করে দিলেন